অবস্থাটা এমন হবে যে মুসলমানদেরকে মারার জন্য কাফেরা একের অপরকে ডাক দেবে যেইভাবে মেহমান মেজবানকে ডাক দেয় দোস্তখানা খাবারের জন্য আহ্বান করে ঠিক অনুরূপ তোমাদেরকে মারার জন্য ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুশরেক কাফেরা সবাই জোট বাঁধবে এবং তোমাদেরকে মারার জন্য তোমার ও মা বোনেদেরকে ধর্ষণ করার জন্য একে অপরকে ডাক দেবে সাহাবারা বললেন সেই সময় কি আমাদের সংখ্যাটা কম হবে রসুল সাল্লাম বললেন না তোমাদের সংখ্যা খুব হারে বৃদ্ধি পাবে তারপরও মুসলমানরা মার খাবে সাহাবারা আশ্চর্য হয়ে বললেন যে তাহলে এটা কি করে সম্ভব যে আমাদের সংখ্যা এত থাকা সত্ত্বেও আমরা মার খাবো আল্লাহ রসুল সাল্লাম তিনি বললেন যে এই জন্য তোমরা মার খাবে তোমাদের অবস্থা ঠিক হবে খড়কুটার মতন যেইভাবে বন্যাতে খড়কুটা ভেসে যায় কোনো বল থাকে না কোনো একটা পালা যদি ভেসে যায় কোনো একটা বাড়ি যদি ভেসে যায় বাড়ির জিনিস আসবাবপত্র যেমনি ভেসে যায় কোনো বল থাকে না ঠিক তোমাদেরও কোনো বল থাকবে না ওইভাবে তোমরা খড়কোটার মতন ভেসে থাকবে সাহরাব বললেন এটা কেন হবে যে এটা এই জন্যই হবে যে তোমাদের মধ্যে যখন আল্লাহ ওহান ঢেলে দেবে তখনই এই অবস্থাটা হবে রসুল সাল্লু আলিয় সাল্লাম তিনি বললেন যে সাবাই তিনি বললেন যে ওহান কি রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন যে মৃত্যুকে অপছন্দ করা এবং আখরাতকে ভুলে থাকা মৃত্যুকে অপছন্দ করা এবং দুনিয়াব্যাপী হওয়া মৃত্যুকে অপছন্দ করা এবং বেশি বেশি দুনিয়াব্যাপী হওয়া দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে ছেয়ে যাওয়া যখন এই জিনিসগুলো হবে তখনই তারা মার খাবে আজ বর্তমান এই হাদিসের সাথে হবহু আমাদের অবস্থায় মিলছে প্রিয় ভাই যদি আমরা আল্লাহ সুবাহ তালার একনিষ্টি বান্দা এবং নিজেকে মমিন বলে দাবি করে থাকি তাহলে কিন্তু আমাদের আর সময় নেই আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমাদেরকে ততটুকুই শক্তি অর্জন করতে হবে যদি আপনার কাছে পাঁচ টাকা থাকে যদি আমার কাছে একশো টাকা থাকে আপনার কাছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আছে সব কিছুকে দিয়ে সামথিং সময়কে বের করতে হবে আল্লাহর জন্য আজ আমরা যে বড় কিছু করব বড় কিছু করব বলে আমরা ছোটো ছোটোখাটো কাজগুলোকে আজকে আমরা এড়িয়ে চলছি আজ বর্তমান যা অবস্থা আমরা সব কিছু দেখছি আজ গোটা বিশ্বতে মুসলিম জাতি নির্যাতিত নিপীড়িত তারপরও আমরা নীরব চিত্তের এই বিষয়গুলোকে পার করে চলে যাচ্ছি কোনো পদক্ষেপে আমাদের নেই যখন এই কাফের মুশ্রেকরা আপনার এবং আমার ঘরে ঢুকে পড়বে আমাদের মা বোনদেরকে টেনে হিঁচড়িলি চলে যাবে তারপরও আমাদের প্রস্তুতি নেওয়ার সময় থাকবে না দেখছি আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে মা বোনদেরকে কীভাবে বোরকা আলা ওনাকে টেনে লে যাচ্ছে কীভাবে তাকে কষ্ট দেয়া হচ্ছে কীভাবে তার প্রতি অত্যাচার করা হচ্ছে ঘর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে মসজিদ মাজা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে তারপরও আমরা বলছি আমরা দুনিয়া করব আমাদের একটা অজুহাত রয়েছে আমাদের পেচুটান রয়েছে আমাদের ইয়াই রয়েছে আমাদের অমক রয়েছে আফসোস তো এখানে আল্লাহ ভান আহু আলা তিনি বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমারই ইবাদ করার জন্য আজ আল্লাহর ইবাদত বলতে আমরা নামাজ রোজা হজ জাকাত এইগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ করেছি আল্লাহ সুবহান আমাদেরকে বলছে যারা ইমান এনেছে আল্লাহ সুবহান বলছেন فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلي فسوف نؤتيه أجرا عظيما আল্লাহর পথে লড়াই করা কর্তব্য সব লোকেদের জন্য যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রয় করে বিক্রয় করে দিয়েছে যারা আল্লাহর পথে লড়াই করে এবং শহীদ হয় কিংবা বিজয়ী তাদেরকে আমি অবশ্যই মহা সফলতা মহা প্রতিদান দান করব সুরান নিসা আয়ত নম্বর চুয়াত্তর এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম যদি আমরা বলি আমরা দুনিয়ার জীবনকে বিক্রয় করে দিয়েছি আমরা মমিন পরকাল চাই তাহলে আল্লাহ তালা বলছেন আল্লাহর পথে লড়াই করা কর্তব্য সব লোকেদের জন্য যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রয় করে দিয়েছে যারা আল্লাহর পথে লড়াই করে শহীদ হয় কিংবা বিজয়ী আমি তাদেরকে মহা সফলতা দান করব প্রিয় ভাই আজ সামান্য প্রস্তুতি সামান্য পরিকল্পনা সামান্য পদক্ষেপ নিলেই কিন্তু আমরা ছোটোখাটো কাজগুলোকে অভিযান দিতে পারব আমরা দাবি করছি আমাদের নিশ্চয় আল্লাহ সুবহানাহ তালা করাই করে নিয়েছেন মিনাল মিনিন মমিনদের কাছ থেকে আনফুসাহুম ও আমওয়ালাহুম তাদের জান এবং মাল বি আন্না আল্লাহমুল জান্না জান্নাতের বিনিময়ে এই আয়াত আমরা শুনেছি পড়েছি এবং বিভিন্ন লেকচারের মাধ্যমে আমরা এই সেটটাকেও আমরা শুনেছি এবং উপলব্ধি করেছি কিন্তু শোনার পর আমাদের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া দেখা যায়নি এই আয়তের দুটো লক্ষণীয় বিষয় যেটা আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যেটা একটা ভাই সবসময় বলে থাকে যে আমাকে যদি কেউ সাহায্য করে আমাকে যদি আল্লাহ জন হেল্প করে তাহলে আমি খুব সুন্দরভাবে কাজ করতে পারবো কিন্তু হেল্পের বিষয়টা আজ খুবই অভাব ভাই ওই ভাইটা আফসোস করে সামান্য কিছু হেল্প ও সাহায্য করলে আল্লাহর জন্যই অল্প কিছুতে অভিযান দেওয়া সম্ভব আল্লাহর সাহায্যে এই আয়তের দুটো সে হেল্পের দুটো দিক আমি আপনাদের সামনে আলোচনা করব তার মধ্যে অন্যতম একটা দিক হলো মাল এক নম্বর মাল আপনাকে আপনি যান দিয়ে সময় দিয়ে যান দিতে পারছেন না সময়ও দিতে পারছেন না আপনাকে মাল দিয়েও সাহায্য করতে হবে আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহার মিনাল মমিন এখানে মমিন হতে হবে প্রকৃত মমিন আল্লাহর বান্দা হতে হবে পরিপূর্ণ আল্লাহর প্রতি ইমান আনতে হবে দ্বিতীয় দেখি যে এখানে তো জানও দিচ্ছি না মালও দিচ্ছি না তাহলে আমরা কি করে দাবি করছি যে আল্লাহর জন্য আমাদের জান মালকে সবকিছু বিক্রয় করতে আমরা রাজি হয়ে গেছি এটা আমাদের মিথ্যা দাবি নয় তো এটা আমাদের মিথ্যাই দাবি আল্লাহ বলছেন আনফুসা হোম তোমাদের জান মাল আমরা বলছি যে আমাদের জানটাকে দিতে চাই আমরা বলছি আমার আমাদের জানকে দিতে চাই তাহলে মাল দিতে আমাদের কোথায় সমস্যা মালের চাই জানের চাইতে আমাদের কাছে মাল মালের মূল্যটা বেশি আল্লাহ আকবার আল্লাহ বলছেন আন ফুসাহম কারণ যদি জান দিতে পারি নাফসকে দিতে পারি জীবনকে দিতে পারি তাহলে মাল দিতে কোনো দ্বিধাবোধ আমাদের মধ্যে করবে না মাল দিতে পারছি না সময় দিতে পারছি না জান দিতে পারছি না আর অথচ আমরা দাবি করছি যে আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা আল্লাহর জন্য আমরা শহীদ হতে চাই আল্লাহ রাস্তায় জীবনকে বিলাই বিলি করে দিতে চাই এটা আমাদের মিথ্যা দাবি আজ বর্তমান এত কিছু হওয়া সত্ত্বেও এত কিছু দেখা সত্ত্বেও আমাদের কোন রকম প্রতিক্রিয়া নাই যখন আপনার এবং আমার বাড়িতে ঢুকে পড়বে এইসব কুলাঙ্গাররা এসব রাক্ষসরা এসব পশুরা তখন কি করবেন তখন কি সেই টাকা সেসব টাকা কি ব্যাংকে ভরে ধূপধুন দিয়ে পুজো করবেন আল্লাহ একবার জন্য সময় আর কতদিন দেবো সময় করে দিতে পারছি না জান করে দিতে না মাল দিতে পারছি না অথচ দাবি করছি যে আমরা এই করবো তাই করবো আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ মোমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে করাই করে নিয়েছে জান্নাতের বিনিময়ে জান্নাত তো চাই না চায় না কে চায় না আমরা সকলে জান্নাতে চাই জান্নাতকে এমনি এমনি পাওয়া যাবে তার জন্য কি কোনো বিনিময় দিতে হবে না আল্লাহ তালা বলছেন বি আন্না আহমদ জান্না তার বিনিময়টা হচ্ছে জান্নাত আর আল্লাহ কি বিনিময় দিতে হবে জান এবং মাল আমাদের এই জান এবং মালের মালিকটাকে আল্লাহ সুহাম তালা তো তারপর আল্লাহ তালা আমাদের কাছ থেকে কিনতে চাইছে কত সৌভাগ্য আমরা তারপর আমরা বিক্রয় করতে পারছি না আমরা দুনিয়ার ব্যস্ত হয়ে গিয়েছি বিবি বাচ্চা ঘর বাড়ি গ্রাম এগুলোর মায়াতে সবকিছু ত্যাগ করছি কত কিছু হচ্ছে আজকে কিভাবে অত্যাচার করছে আমার মা ও বোনেদেরকে কারণ আপনার এবং আমার প্রতি আজ অত্যাচার আসে নাই আজ আপনার এবং আমার প্রতি অত্যাচার আসে নাই বলে আমরা সেই অনুভূতি উপলব্ধি করতে পারি নাই যাদের প্রতি অত্যাচার হয়েছে তারাই কেবলমাত্র বুঝতে পেরেছে হায় আফসোস যদি আমরা প্রস্তুতি নিতাম যদি তাদের কথা শুনতাম তাহলে আজকে আমাদেরকে এইভাবে অত্যাচার হতে হতো না তারা এই কথাই বলছে রব্বানা একুলুনা আখরিজানা তারা তো আল্লাহ কোরআনে ভাষা আল্লাহ বলছেন রব্বানা একুলুনা আখরিজানা মিন দিহিল করিয়াতি জলিম আহলুয়া হে আমাদের রব আমাদেরকে সাহায্য করো তা তখন রবকে তোমার কাছ থেকে একজন অলি নিতা পাতাও আমাদেরকে সাহায্য করবে প্রিয় ভাই সেজন্য আল্লাহ তালা বলছেন আনফুসাহুম ও আমওয়ালাহুম জান এবং মালকে সময় দিতে পারছি না জান কো দিতে পারছি না কমসম মালটা তো দিতে পারবো বলে কিছুই দেবো না তাহলে আপনি এবং আমি নিজেকে ইমানদার কীভাবে দাবি করতে পারি যদি মুখেই বলি যে দুবো দুবো দুবো আল্লাহ একবার প্রিয় ভাই পরিস্থিতি অনুপাতে আপনাকে এবং আমাকে পদক্ষেপ নেওয়া দরকার আছে আল্লাহ তালা বলছেন فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا وبالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه عذرا عظيما আল্লাহর প্রতি লড়াই করা কর্তব্য সেই সব লোকদের জন্য যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রয় করে দিয়েছে যারা এ কাজ করে বিজয় হয় কিংবা শহীদ আমি তাদেরকে মহান ফেসাউ ফানু তিহি আজরন আজিমা মহা সফল প্রদান করব দুনিয়াটাকে আমাদের মহাসফলতা আল্লাহ বলছেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া কৈতুক ব্যতীত না খেলনা ব্যতীত আর কিছুই নাই সেই জন্য আমাদেরকে সময় দিতে হবে আল্লাহ তালা বলছেন অমিনান্না সিমাইয়া শ্রীনাফ নাফসাহ মারদতিল্লা বল্লাহ রহুফুম বিল ইবাদ মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আজ বর্তমান ময়দানে রয়েছে বর্তমান যুদ্ধ করছে আমাদের জন্য মুসলিম ওমার জন্য মুসলিম মা ও বোনেদের জন্য মুসলিম মা ও বোনদের ইজ্জতকে রক্ষা করার জন্য শিশুদের জীবন বাজানোর জন্য মাদ্রাসা এবং মসজিদকে টিকে রাখার জন্য প্রতিষ্ঠা রাখার জন্য তার লড়াই করছে আদাল বলছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ এমন রয়েছে যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দুনিয়ার জীবনকে বিক্রয় করে দিয়েছে বিক্রি দুনিয়ার কোনো ভোগ বিলাসিতা দুনিয়ার কোনো লোভ লালসা দুনিয়ার সুখ আরাম আয়েস সে কিছুই করে নাই আল্লাহ বলছে অল্লাহ রহুফুম বিল ইবাদ আল্লাহ সেই সব বান্দাদের প্রতি পূর্ণতাশীল তাহলে কি সেই কাতারে আমরা কি সামিল হতে চাই না হে আমার ভাই আফসোসের বিষয় যখন আমাদের চোখের সামনে আমাদের মা বোনদেরকে ওইভাবে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায় আর মা বোনদেরকে ইজ্জতকে শেষ করা হয় আমার যখন পেপার পত্রিকাগুলো পড়ি যখন বই পুস্তকগুলো পড়ি তখন আমাদের চোখ দিয়ে পানি চলে আসে যে আমার মা ও বোনদের কীভাবে অত্যাচার করা হচ্ছে চায়নাতে উইঘুর মুসলিমদেরকে অবশ্যই আপনার ইতিহাস শুনেছেন কত ভিডিও দেখেছি তারপরও আমাদের মধ্যে কোনো রকম এই এরকম আলোচনা করতে করতে আমাদের আজ তিন থেকে চার বছর কেটে গেল কিন্তু আমার কোনো রকম পদক্ষেপ আজ নেই নাই সেই জন্য আপনাদেরকে আমি বলছি যদি আমরা কোনো রকম পদক্ষেপ লিই কিংবা নাই লি আল্লাহর কোনো যায় আসে না বরং ক্ষতিটা আমাদেরই আমরা পদক্ষেপ নিই নাই নি আমরা দিন কায়েম করার পথে অংশগ্রহণ করি কিংবা নাই করি আল্লাহ সুবাহ কোনো যায় আসে না তিনি হচ্ছে সকল ক্ষমতার মালিক তিনি কাউকে ছাড়বেন না সবাইকে মরতে হবে সবাইকে দুনিয়া একশো বছর আগে এই পৃথিবীতে এই সময় যে মানুষ মারা রয়েছে একজন থাকবে না সব শেষ হয়ে যাবে জাহান নাম এবং জান্নাতকে সৃষ্টি করে আল্লাহ সুহান বলছে মিনান মিনান নাস ওয়াজ মাইন মিনাল জিন্নাতি ওয়ান নাস যে আমি জেন এবং মানুষকে দিই ওলাউ আতাই না কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কৌল মিন্নিলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান্নাস আজমাইন আমি ইচ্ছে করলে সমস্ত জেন এবং মানুষকে হৃদায়ত দিতে পারতাম কিন্তু আমার একটি ওয়াদা ও প্রতিশ্রুতি রয়েছে আমি জেন এবং মানুষকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব প্রিয় ভাই আল্লাহ তালা বলছেন ওয়াল আস ইন্নাল ইনসান আল্লাহ ফিখুস নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত আসরের কোসম যুগের কোসম সময়ের কোসম মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা বৃত্ত যেরকম আল্লাহ বলছে না যে জিন এবং দিকে আমি জাহান নাম পরিপূর্ণ করবো এরকম আল্লাহ অন্যায় বলছেন যে যারা তারা বাদ ইল্লাদিন আমানু ও আমিল সল তারা বাদ যারা ইমান নেছে এবং আমল সলিয়াত করেছে তাহলে এখানে আমরা বাদ থাকবো যদি আমরা আল্লাহ সুবাহান তাহলে এই কথাগুলোকে গ্রহণ করি প্রিয় ভাই আজকে আমার আলোচনা বিষয় ছিল কিছু উপদেশ আপনাদের জন্য ইয়ার ধারাবাহিকতা যদি আমরা নিজেকে আল্লাহ সুবাহান তালার বান্দা হিসাবে দাবি করি যদি আমাদের দায়িত্ব থাকে আমাদের যদি কর্তব্য থাকে সবকিছু দেখা সত্ত্বেও আজ বর্তমান কি ঘটছে আজকে আল্লাহ রসুলকে নিয়ে কীভাবে গালিগালাজ করছে কীভাবে আল্লাহকে নিয়ে গালিগালাজ করছে কেবে গোটা পৃথিবী মুসলমানদেরকে নিয়ে ব্যঙ্গ করছে মুসলমানদের রক্তে বন্যা বই দিয়েছে সবকিছু দেখার সত্ত্বেও যদি আমরা নিচুপ বসে থাকি আমাদেরও আর মার খেতে বেশি দিন নাই আমাদের বাড়ি পৌঁছে যাবে আমাদের মা ও বোনেদেরকেও ধর্ষণ করতে চলে আসবে তখন আপনার চোখের সামনে ধর্ষণ করে কিচ্ছু করতে পারবেন না আল্লাহ সুবাহ বলছেন যদি আমরা এই সব জালেমদের বিরুদ্ধে মোকাবেলায় বেরিয়ে পড়ি আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহরা মিনাল মিনিনা আমি জান্নাত দান করব। যদি এইসব মুসলিমদের সাহায্য আমরা এগিয়ে যাই ওমায়না কুমনা তুকাতিলুনা ফিসাবিল্লাহ তোমরা কি হলো তোমরা যুদ্ধ করছো না অসহায় শিশু নারীরা ফরিয়াদ করছে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশ থেকে প্রিয় ভাই সেই জন্য আপনাদের সামনে আমি আলোচনা করব ইয়ার ধারাবাহিকতা আজ আপনাদের সামনে আলোচনার জন্য কিছু উপদেশ আপনার প্রতি ইয়ার দ্বিতীয় পর্ব আলোচনা করব জিহাদ কবুলের সত্য যা আমরা নিজেকে দাবি করছি যে আমরা আল্লাহ রাস্তায় জিহাদ করব আল্লাহ রাস্তায় লড়াই করব আল্লাহর দিন কায়েম করব আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মুসলিম ওম্মার জন্য এটা কি কি কাজ করলে আল্লাহ তালা কাছে কবুল হবে কি কি কাজগুলো আল্লাহ সুবাহানদাল কাজে কবল হবে আর তবে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে সেই কাজগুলো কি আর কি কোন কাজগুলো করলে আল্লাহ তালা আমাদেরকে কবুল করবে না আমাদেরকে ডাকবে না আমাদেরকে প্রয়োজন নাই সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব পুরুষের দয়া করে আল্লাহ সুবাহানতালা আমাদেরকে এই বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তো ফিদান করুক আল্লাহ আমিন